থাকে চার পাঁচ জন বলছে এরকম হচ্ছে আমার মধ্যে কি পাইছে জ্ঞান প্রধান প্রকাশ পেয়েছে এটা অসুখ আওয়াজ অল্প চালু লাখ মানে কি স্লিপ কাটবে জিবার মনে হচ্ছে মধ্যে আমার চালতে জিবার কিনারে সামনের থেকে উচ্চারণ করতে হবে တိလေလူလူလာလာလာလာတိလေလူလူလာလာတိလေလူလူလာလာ ال ال ال ال ال ال سلیم اللہ lalu lalu lalu lali lali lali lali lali lali li lila lila lila lila lam tausu lila lila lilam lila lila lila lila lila lila lilu lilu lila وإلى اللولال وإلى اللولال لولال لولال من المولال من المولال من المولال من المولال مولالا مولالا لو وليلا لو وليلا لو وليلا لو ايش وليلا من Murari উপরে লাগিয়ে তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগিয়ে बात की এই চারটা একশো টাকা বলে দিয়েছি না সিবাদ আবার জেহেদ তাওয়ার হলো জেহেদ ইসলাম ইসলাম তো নাই ইসলাম তো আসছে जय तौमर जय है तौसुद जय है तौसुद जय है तौसुद जय है तौसुद इस्तेफाल इब्तदा इस्तेफाल इब्तदा इस्तेफाल इब्तदा इस्तेफाल इब्तदा इस्तेफाल इब्तदा इस वक्त में तो ना लगे इस्तेफाल इब्तदा हो जाए ইনফিতাহ ইস্তেফাল ইনফিতাহ ইসলাম ইসলাম ইসলাম ইসলাম ইসলাম ইসলাম ইসলাম ইসলাম জেহেদ তাওসুদ জেহেদ তাওসুদ ইস্তেফাল ইনফিতাহ ইস্তেফাল ইনফিতাহ ইসলাম ইসলাম জেহেদ তাওসুদ ইস্তেফাল ইনফিতাহ জেহেদ তাওসুদ ইস্তেফাল ইনফিতাহ বলেন জেহেদ তাওসুদ ইস্তেফাল ইনফিতাহ ইসলাম কাজ কি না না না না না না মাথা শুন খুলেন মুখ খুলেন না না না না না নি নি নি নি গুলে নিচে দিয়ে যাবে যাবে গুল এরকম নি নি নি নি নি নি আনা দেখেন নি নি নি নি নি নি নু নু না না নি Na. La. La. Ni. Ni. Nu. Nu. La. La. Ni. Ni. Nu. Nu. An. An. An. An. An. An. An. An. An. An. an An. An. An. An. An. An. An. An. An. An. গুন্না দ্বারা সেই সৃষ্টি হয়েছে বুঝলেন এগুলা কি বলা হয় গুন্নায় জামান এগুলো তো জামান তো হবে কি গুন্না দ্বারা আন কি বলা হয় আর মূলত যেগুলো গুন্না নুন এবং মিম একদম কি লাল পাবে যে গুন্না যেগুলা ওগুলো বলা হয় গুন্নায় এটা কি বলা হয় গুন্নায় বলেন an an an an an an an apalagi yes apa nah kan nah nah nah nah nah nah nah nah populer nah nah nah nah nah nah ni ni ni ni ni ni ni ni ni ni nu nu No. No. No. No. No. No. No. La. La. La. La. La. La. La. La. La. La. La ni la ni la ni la ni Minu. Minu. নাকে যাবে গুন্ডার কাল কি হ্যাঁ। না ولننوا ولننوناني ولننوناني ولننوناني ولننوناني ওয়ালিনানুনানি ওয়ালিনানুনানি জায়গা থাকতে হবে ভুল বললে সাথে হাত তুলে দিবেন ওয়ালিনানুনানি ওয়ালিনানুনানি المولاني مولان من المولاني من المولاني مولاني مولاني مولانا مولانا مولانا مولانا لا ولننو ولننو ولننولان ولننولان من المنان من المنان রাবুল মুটাওয়ার এক নম্বর রার পর জবর বাবেশ থাকলে জবর দিয়ে আগ্রহ এসছে রার কোথায় একসাথে একসাথে নাম্বার দিয়ে নম্বর माखरज दस नंबर माखरज দিউবার আগার পিঠ দিউবার আগার পিঠ তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে তার বরাবর উপরে বলছেন এরপরে আবার এটা বলুন ইজলা করার না ইস্তেফার ইস্তেদার নাই এরপর যদি পাইলাম আপনার ইস্তেফার ইস্তেদার ইজলা এরপর ভুল করেন না একসাথে কার বলেন একসাথে কি করবে দেখেন এটা দুই দেখছি আর কি পারে কি আবার কি আর আর আর আর আর আর আর আর বাপুর নাম কে না কি আর আর আর আর আর ইর উর একবার আদর্শের র তাস্তিদের কারণে দুইবার উর র উর র উর র উর র উর র উর র উর র উর র উর র উর র র র র র দুটা কি মোটা র র র র র র র রু র রু রু রু রু রু রু রু রু রু র রু র রু র lâu Wali Rarrau Rarrau Rarrau Wali Rarru Rari Wali Rarru Rari Rari Rari Rari Rari Minal Murari Minal Murari Murari Murari Murari Murari Murari Murari Murari Murari الرحمة الرحمة الرحمة কি মাখা কি দেখা তার লেখা আছে প্রথমে মিলে যায় ba ba ba ba Bolehlah. Salam sejahtera. Salam sejahtera.